মায়ের দুয়া পুঁজি করে যুদ্ধে চল ভাই শাহাদাতের আরজু তোমার পূরণ হবে তাই মায়ের দুয়া পুঁজি করে যুদ্ধে চল ভাই শাহাদাতের আরজু তোমার পূরণ হবে তাই মায়ের কাছে গিয়ে বলবো গো আম্মা জান হাসি মুখে খোদার পথে আমায় করো দান মায়ের কাছে গিয়ে বলবো গো আম্মা জান হাসি মুখে খোদার পথে আমায় করো দান আমি শহীদ হইলে মাগো আমি শহীদ হইলে মাগো তোমার চিন্তা না মনের দুয়া পুঁজি করে যুদ্ধে চলো ভাই শাহাদাতের আর তোমার পূরণ হবে তাই মায়ের দুয়া পুঁজি করে যুদ্ধে চলো ভাই শাহাদাতের আর তোমার পূরণ হবে তাই হাসান হুসানি শহীদ হলো কারবালার ময়দান তারাওয়াত ছিল মাগো মায়ের সন্তান হাসান হুসানি শহীদ হলো কারবালার ময়দান তারাওয়াত ছিল মাগো মায়ের সন্তান তবে কেন মাগো তোমায় তবে কেন মাগো তোমায় অশ্রু সজল পায় যুদ্ধে চলো ভাই শাহাদাতের আর মার পূরণ হবে তাই মায়ের দুয়া পুঁজি করে যুদ্ধে চলো ভাই শাহাদাতের আর মার পূরণ হবে তাই আব্বু যখন বাড়ি আসবে ও গো আম্মা যান বলবে তোমার ছেলে যাবে যুদ্ধেরই ময়দান আব্বু যখন বাড়ি আসবে ও গো আম্মা যান বলবে তোমার ছেলে যাবে যুদ্ধেরই ময়দান শহীদ যেন হইতে পারি শহীদ যেন হইতে পারি এই তো আটা চায় মায়ের পুঁজি করে যুদ্ধে চল ভাই শাহাদাতের আর তোমার পূরণ হবে তাই মায়ের দোয়া পুঁজি করে যুদ্ধে চল ভাই শাহাদাতের আর তোমার পূরণ হবে তাই